জীবন নামের সাম্পান তরি সঠিক পথে না চালালে তবে যে কোনো ঝড়ে ডুবে যেতে পারে সাম্পানের মাঝি তোমার সাম্পানটা ঘুরা সাম্পানের মাঝি তোমার সাম্পানটা ঘুরা সাম্পানের মাঝি তোমার সাম্পানটা ঘুরা সত্য পথের আলো একটু সত্য পথের আলো একটু এবার লয়া যাও সম্পানের মাঝি তোমার সম্পানটা ঘুরাও সম্পানের মাঝি তোমার সম্পানটা ঘুরাও সত্য পথের আলো একটু সত্য পথের আলো একটু এবার লয়া যাও সম্পানের মাঝি তোমার সম্পানটা ঘুরাও সম্পানের মাঝে তোমার সম্পানটা ঘুরা সারা জীবন উল্টা পথে চালাইলা সম্পান রে মাঝি চালাইলা সম্পান সমাজতন্ত্রের খবর লইলা শিখলা না ইসলাম রে মাঝি শিখলা না ইসলাম সারা জীবন উল্টা পথে চালাইলা সম্পান রে মাঝি চালাইলা সম্পান গণতন্ত্রের খবর লইলা শিখলা না ইসলাম রে মাঝি শিখলা না ইসলাম শ্রেষ্ঠ নেতা মহানবী শ্রেষ্ঠ নেতা মহানবী খবর যে রাখো নিতাও সম্পানের মাঝি তোমার সম্পানটা ঘুরাও সাম্পানের মাঝি তোমার সাম্পানটা ঘুরাও সত্য পথের আলো একটু সত্য পথের আলো একটু এবার লয়া যাও সম্পানের মাঝি তোমার সম্পানটা ঘুরাও সম্পানের মাঝি তোমার সম্পানটা ঘুরাও ভোগ বিলাসের পথে তুমি চালাইলা সম্পান দিবানিশি গাইলা তুমি অসুন্দরের গান ভোগ বিলাসের পথে তুমি চালাইলা সম্পান দিবানিশি গাইলা তুমি অসুন্দরের গান ভোগ বিলাসের পথে তুমি চালাইলা সম্পান দিবানিশি গাইলা তুমি অসুন্দরের গা খোঁজ লইলা না কোরআন মালিক তোমার ঘরের মাঝে মাঝি তোমার ঘরের মাঝে সামনে বিধানে টা লাগাইলা না কাজে মাঝি লাগাইলা না কাজে খোঁজ লইলা না হাদিস মানিক তোমার ঘরের মাঝে মাঝি তোমার ঘরের মাঝে সামনের বিধানে টা লাগাইলা না কাজে মাঝি লাগাইলা না কাজে দম হামর বারাগে দম হামর বারাগে সৎপথে সম্পান ঘুরাও সম্পানের মাঝি তোমার সম্পানটা ঘুরাও সম্পানের মাঝি তোমার সম্পানটা ঘুরাও সত্য পথের আলো একটু সত্য পথের আলো একটু এবার লয়া যা সম্পানের মাঝি তোমার সম্পানটা ঘুরাও সম্পানের মাঝি তোমার সম্পানটা ঘুরাও সত্য পথের আলো একটু সত্য পথের আলো একটু এবার লয়া যাও সম্পানের মাঝি তোমার সম্পানটা ঘুরাও সম্পানের মাঝি তোমার সম্পানটা ঘুরাও সম্পানের মাঝি তোমার সম্পানটা ঘুরাও সম্পানের মাঝি তোমার সম্পানটা ঘুরাও সম্পানের মাঝি তোমার সম্পানটা ঘুরাও